আমাদেরকে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈয়দুল মুরসালিন সমস্ত নবীদের সর্দার সে আখিরি নবের আখেরি উম্মতের কাতারে সামিল করেছেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ হাবুল আলমিন আমাদেরকে মেহরবানি করে তার প্রতি তার নবী রসুল আসমানি কিতাব এগুলোর উপরে ইমান আনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এগুলো অনেক বড় বড় নামত আমরা মুক্তে পেয়েছি এই জন্য আমরা বুঝতে পারি না বা আমাদের মনেও থাকে না এই জন্য খানা খাওয়ার দোয়ার সাথে এটা জুড়ে দেওয়া হয়েছে আমাদের মনে থাকে না আল্লাহ যে ইমান দিলেন আমাদেরকে দায়াত দান করলেন বিশাল নামত যেহেতু আমরা পৈতৃক সূত্রটা পেয়ে গেছি এর জন্য আমাদের কোন যান মালের কুরবানি লাগে নাই এই জন্য একটা অনুভূতিও থাকে না এদিকে খেয়াল করে অন্য একটা জিনিসের সাথে আল্লাহ তালা জুড়ে দিছে তাতে বারবার তার স্মরণ হয় খানা খাওয়ার পরে আমরা যে দোয়া পড়ি আলহামদুলিল্লাহ আতামানা وسقانا وجعلنا من المسلمين সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যিনি আমাকে খাওয়াইলেন পান করাইলেন এবং আমাকে মুসলমান বানাইলেন মুসলমানের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করলেন আমাদের অনেকেরই বুঝে আসে না যে তা আগেরটার সাথে কি মিল হল আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার ভিতরে সাংঘাতিক মিল থাকে খানা খাওয়াইল পানি পান করাইল তার সাথে আমাদেরকে ইমান দান করেছেন ইসলাম দান করেছেন তো কি মিল হল এর দুটা জবাব দেওয়া হয়েছে আগেও বলেছি একটা জব যদি মিল নাও থাকে তবু এটা এই জন্য বলার দরকার এই নেয়ামতটা আমাদের মনে থাকে না আল্লাহ যে ইমান দান করেছেন এটা মনে থাকে না খানা তো খাইতে হয় একদিনে কয়েকবার খাইতে হয় তো অতবার অন্তত খানার দোয়াটা পড়বে ওই সাথে এই নেয়ামতটাকে স্মরণ করবে স্মরণ করে আল্লাহ শকর আদায় করবে তো নেওয়ারটাকে স্মরণীয় করার জন্য খানা খাওয়ার দোয়ার সাথে এটাকে জুড়ে দেওয়া হয়েছে এলে হেকমত আর একটা জবাব দেওয়া হয়েছে আগের অংশের সাথে শেষ অংশের মিল আছে দেখতে বেমিল হলো আসলে মিল আছে সেটা এই খানা খাওয়াইছেন পান করাইছেন এগুলো হল জাহেরি খানা শরীরের খোরাক কিন্তু ইমান আর ইসলাম যে দান করেছেন এটা বাতিনি খানা এটা রুহের খোরাক তো শরীরের খোরাকের সাথে রুহের খোরাকের একটা সামঞ্জস্য থাকবে না শরীরের মধ্যে তো রুটা শরীরটাকে চালু রাখছে কে রুহ রুহ নেই শরীর বেকার পড়ে থাকবে আমরা যখন গাড়ি ব্যবহার করি এটা দিয়ে এদিক ওদিক যাই রু এরকম তার বাহন হিসেবে এই বডিটা ব্যবহার করতেছে চালক হল রু কল চালক ওই চালকের গাড়ি হলো আমাদের বডি ওই চালক কয়েছে চলো তো পাও চলতেছে ওই চালক কয়েছে দেখো ওটা দেখতেছে আমরা ওই চালক বলতেছে খাও তো খাইতেছি ফয়সালে তো ওখান থেকে আসতেছে শরীরের রাজা কাল বা রুকে শরীরের রাজা বলা হচ্ছে এই জন্য আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ألا إن في الجسد لمزغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله আল্লাহ হে উম্মত শোনো কান লাগাই শোনো তোমার শরীরের মধ্যে এক টুকরা গোস্ত আছে হ্যাঁ ওটাই কল আর ওটা যতক্ষণ চলতেছে তো রুহটা আছে তো চলাটাই রুহের প্রমাণ তো চলা যদি বন্ধ হবে তো রু আর জেসমে থাকবে না এই শরীরে রু আর থাকবে না তো আল্লাহর হামিম সাল্লা সাল্লাম বলতেছেন যে একটা টুকরা আছে গোষ্ঠের টুকরা এইটাকে যদি তুমি সহি করতে পারো ঠিক করতে পারেন তাহলে তোমার শরীরের সমস্ত আমল ঠিক হয়ে যাবে আর এইটাকে যদি তুমি নষ্ট করে ফেলো কাজে লাগাইতে না পারো তো তোমার সব গলত হয়ে যাবে বলতেছ তো মিথ্যা দুই নম্বরই বিবাদ অপবাদ এইগুলো বলতে এই ছাড়ার মুখে আসে না দেখতেছে তো না যায় বস্তু তো বেহায়া বেলাল্লাপানা সিডি এটা এখন দেখার বস্তু হয়ে গেছে যেটা সাধারণ ঘৃণার চাহিদা নজরে পড়ল মনে চোখ ফেরাই নিল সেইটা আমাদের সমাজের যুবক যুবতীদের সবচেয়ে প্রিয় জিনিস এটা আমাদের মেজাজ নষ্ট হয়ে গেছে ইবলিস নামক সাপে এমন দংশন করছে যেগুলো না দেখার সেগুলো দেখতেছে যেগুলো না শোনার ওগুলো শুনতেছে যেগুলো না খাওয়ার ওগুলো খাইতেছে যেগুলো না চিন্তা করার ওটা চিন্তা করতেছি যে কারবার না করার ওই কারবারটাই করতেছি দেশ টেনে দুই হাজার হারাম টুপি লাগাই এটা শুরু করছে আমাকে দাওয়াত দিচ্ছে হারামের শেয়ার বাজার এখন তো পুরা জোয়া একদম জোয়া হয়ে গেছে শরীয়তে যারা জায়েজ বলা হয়েছে এর কোন অস্তিত্বই পাওয়া যেতেছে না টোটাল জোয়া হয়ে গেছে কিন্তু মানুষ স্রোতের মতো ওখানে যেতেছে আর আজকে দেখলাম সেখানে নাকি হ্যাঁ স্রোতের মতো টাকা আসতেছে লাভ দিয়ে টাকা বাড়তেছে এইভাবে বাড়ার সাথে হ্যাঁ, শরিয়াতের সাথে কোনো সম্পর্ক নেই শরিয়াতেও শেয়ার বাজার আছে তো সেটা বছরে একবার ঘোষণা করা হবে কোম্পানির লাভ হয়ে থাকলে ওই লাভের ভিত্তিতে আমার শেয়ার এত টাকা ছিল এত টাকা হয়েছে যে কোম্পানি যখন হিসাব করবে তো তার লাভের ভিত্তিতে লাভটা ওই শেয়ার ওপর ভাগ হবে একবার বলা হবে বছরে এইখানে ডেলি ডেলি দাম বাড়তেছে আর করতেছে আর যারা যত কৃত্রিম ভাবে বাটতারি করতে পারতেছে তাদের গ্রাহক বেশি আসছে পুরোটা কিন্তু বাটতারি কৃত্রিম ভাবে চাহিদা সৃষ্টি করা হয়েছে তো পিছনে থেকে যারা করতেছে তারা যখন নাকি এই জনগণের টাকাগুলো নিয়ে কেটে পড়বে জনগণের টাকা নিয়ে কৃত্রিম চাহিদা সৃষ্টিকারীরা কেটে পড়বে তাহলে লসটা কে খাবে হাজার হাজার লোক এই টাকার স্রোত দেখে এখানে ধাপায় পড়তেছে হালাল হারাম তোদের বাঁচার একশো মাইলের মধ্যে নেই হালাল হারাম চিন্তা করবে যে হালাল হারাম চিন্তা করলেও অনেক দুর্ঘটনা থেকে মানুষ বেঁচে যাবে অনেক দুর্ঘটনা থেকে এটা মানুষ সেফ থাকবে যদি হালাল পথে চলে কিন্তু এখন তো তাদের হালাল হারাম চিন্তা করার কোন অবসর নেই বললে তার চোখ মোটামোটা বলেন কেউ তো এইরকম টাকা আসতেছে স্রোতের মতো এগুলো নিব না আমরা পরে কে দিবে পরে কে দিবে আপনি তো সব খোয়ায় রাস্তায় বসে দেবেন যারা কলকাটি নাড়তেছে তারা যখন করে পড়বে তো তিন হাজার টাকা শেয়ার একশো টাকায় চলে আসবে আবার একশো টাকা মাঝখান দিয়ে প্রত্যেকটা শেয়ারের বিনিময় উনত্রিশশো টাকা ওই সমস্ত লোকেরা নিয়ে কেটে পড়ছে এগুলো দায়িত্ব ছিল দেশের যারা জিম্মাদার তাদের দায়িত্ব ছিল এইভাবে জনগণ যাতে প্রতারিত না হয় জনগণকে বাঁচানো জনগণ তো বেকুব হবেই আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন যে আমি অধিকাংশ মানুষকে আকল দিই নাই ولكن أكثر الناس لا يعقلون ولكن أكثر الناس لا يعلمون মহানে বারবার বলতেছে অধিকাংশ মানুষ বুঝে না এদের আকল নেই এই আয়াতটা কতবার দৌড়েছে আল্লাহ কি নাক হারান না আছে লাই আলম আচ্ছার মানে অধিকাংশ নাক মানে মানুষ অধিকাংশ মানুষ লাই আলামুন জানে না লাই আকিলুন বোঝে না এইসব আয়াতের কারণে তো গণতন্ত্র কুফরিতন্ত্র রয়েছে তুমি যে অধিকাংশ রায়তে কাজ করতেছ অধিকাংশ মানুষ তো বেবুজ বুঝে না গলতটা বুঝে আর জ্ঞানী গুণী তো লাখে একজন তো তার বুঝ তো তুমি নিবা না তুমি নিবা পাগলদের বুঝ তো কি চলবে আমি আবার কিতাব লিমারে লিখছি যে গণতন্ত্র দিয়ে যদি একটা প্রাইমারি চালাইতে চাই এটাও চলবে না গণতন্ত্র দিয়ে যদি কেউ চায় একটা প্রাইমারি স্কুল চালাইবে চালাতে পারবে পুরা এলাকায় ভোট দিয়ে তারা প্রধান শিক্ষক নিয়োগ করা হবে ভোট দেবে তো সব মাঝিরা কি ভোট দেবে যারা প্রধান শিক্ষক নিয়োগ করা যায় মাঝিরা কেমনি বুঝবে ওরাই তো বেশি রিক্সাওয়ালারা বেশি তো প্রধান শিক্ষক কারা কয় এটা তর্জমা তো জানে না প্রধান শিক্ষক কি প্রধান ঝাড়ুদার কি পার্থক্য করবে কেমনি প্রধান শিক্ষক কোনটা প্রধান ঝাড়ুদার কোনটা সব উল্টা পাল্টা কি দিবে দিলে এক পাগল ছাগল প্রধান শিক্ষক হয়ে যাবে কি চলবে এখন এমন একটা বাজে জিনিস যেটা দিয়ে এই বিশ্বকে হ্যাঁ ইহুদিরা দখল করে নিছে তাদের মর্জি লোক বসাই দিচ্ছে তাদের স্বার্থ রক্ষা করে দিচ্ছে এমন একটা অসার জিনিস অপদার্থ জিনিস তো এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে অধিকাংশ মানুষ আকল রাখে না এই জন্য সবাইকে বলা হয়েছে জ্ঞানী লোকদের সবাদ উঠাও তোমার আকল নেই কোনো ক্ষতি হবে না তোমাদের আকল না থাকে কোনো ক্ষতি হবে না তুমি আকল ওলাকে মুরব্বী বানাও তার পরামর্শে চলো একশো লোকের কাছে লাইট নেই কোনো ক্ষতি নেই একজন লাইট ওলাকে ফলো করুক অন্ধকারে একশো লোক চলতেছে কারো কাছে লাইট নেই অসুবিধা নেই এই একশো লোক মিলে যে কি করে একটা লাইটওয়ালাকে ফলো করে আমরা লাইটওয়ালা পিছিয়ে পিছিয়ে আছি সবাই খালেও পড়বে না ড্রেনেও পড়বে না মেল হলেও পড়বে না আর যদি আমরা কি কম বুঝি নাকি আমরা আমাদের মধ্যে চলবে এই একশো জনে হারাই যাবে কেউ খালে পড়ছে কেউ ড্রেনে পড়ছে কেউ মেন হলে পড়ছে এদের কোন নাম নিশানা এই জন্য সহবাত লাজেন কারোর পরামর্শ অনুযায়ী চলা যাকে লোকের আকলমান মনে করে জরুরি জিনিস বলতেছিলাম পাবলিক তো এগুলো করবেই প্রতারিত হবেই এদেরকে প্রতারণ থেকে বাঁচানো যখন যারা দায়িত্বে থাকবে দেশের তাদের দায়িত্ব তাদের দায়িত্ব তারা না করলে দায়ী থাকবে তারা যদি প্রতারকদেরকে সুযোগ দেয় তারা দায়ী থাকবে তো এইভাবে চলছে আজীব আজীব ঘটনা ঘটতেছে তো বলতেছিলাম এই কলকে সহি করতে না পারলে সব গলত চাওয়া গলত চোখ দিতে চাইতেছে শোনা গলত কথা বলতেছে গলত খানা গলত হাত দিয়ে ধরতেছে গলত ব্যবসা বাণিজ্য করতেছে গলত সব গলত ভাইলা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু এই জন্য এইটাকে ঠিক করছে তল শরীরের রাজা এজন ঠিক হয়ে গেল তো প্রজারা অটোমেটিক ঠিক হয়ে যাবে দেশের রাজা যদি আসে আল্লাহওয়ালা পুরো দেশ আল্লাহওয়ালা হয়ে যাবে প্রত্যেকটা গ্রামে সে একটা মাদ্রাসা করে দিবে বাধ্যতামূলক করে দেবে প্রত্যেকটা মানুষকে এতে কোরআন শিখতে হবে এলএম শিখতে হবে মাসাইল না শিখে বেচা কেনার মাসাইল না শিখে কোন দোকানদার দোকান খুলতে পারবে না তুমি দোকানদারি করতে পারছো পারছো জানো বলে ভারত বাজারে ঘুরতেন আর দোকানদারদেরকে মাস আল্লাহ জিজ্ঞেস করতেন কেউ বলতে না পারলে তার দোকান বন্ধ করাই দিতেন কেন দোকানে করছো মানুষকে হারাম খাওয়াই বা তোমার এই দিকটা হারাম করে ফেলবা আল্লাহওয়ালা লোক যদি ক্ষমতায় আসে পুরো দেশ আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহ দিন যেটা বলা হয় মানুষ তো তার বাদশার দিনের উপরে চলে বাচ্চার চাহিদা যে ধরনের হয় মানুষও ওই মন মানসিকতা হয়ে তো এই জন্য দিলকে সই করা সবচেয়ে আহাম সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণেই এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আসছেন আলাই দুনিয়াতে প্রত্যেকের মেহনতের একই তরিকা ছিল আর সে কেউ বলে নাই যে কারবার ছড়ো এই করো সে করো এগুলো কিচ্ছু বলে নাই প্রত্যেকটা নবী এসে তার দিল্লির উপরে মেহনত করছে ইমান শিখাইছেন তাতে কলমের ভিতরে আল্লাহ থাকে দুনিয়া না থাকে মাল না থাকে কলবের ভিতরে আল্লাহ থাকবে আল্লাহর অস্তিত্ব আল্লাহর মহাব্বত থাকবে যে আল্লাহ থেকে সবকিছু হয় মালের থেকে হয় না মালের থেকে হয় না শপিং মলের থেকেও হয় না মিল ইন্ডাস্ট্রি থেকেও হয় না আল্লাহ যদি চায় তাহলে হবে তা নাহলে দান দিয়ে দেওয়া যাবে সব কিছুই হবে না তো আগে তার দিল ঠিক করছেন তারপরে বলছেন যে এটা হালাল এটা হারাম এই ব্যবসা বাণিজ্য করো এটা করো না এটা পরে কইছেন তো যেহেতু দিল ঠিক হয়ে গেছে এখন শুধু শুনতে যা দেরি আমল করতে দেরি নেই হারাম শুনলে ওকে পিটাইও দিয়ে দিতে পারবে হারাম আল্লাহ রসুল হারাম করে দিচ্ছে যত লাভ দেখুক কখনো এখানে যাবে না যাবে না মাকরু মাকরু মানে অপছন্দনীয় আমরা তো খুঁজি হুজুর এটা মাকরু তাহারিমি না মাতৃ তানজি আমরা প্রশ্ন করি সেই প্রশ্ন করবে না কারণ মাকরুর অর্থ অপছন্দনীয় কার নিকটে অপছন্দনীয় আল্লাহর নিকট তা আল্লাহর নিকট যে অপছন্দনীয় হয় সেটা বড় মকরু না ছোট মকরু আমার দরকারটা কি হ্যাঁ? অপছন্দনীয় কার কাছে আল্লাহর কাছে তেরা সর্ব কেন আল্লাহ কাছে অপছন্দনীয় তো ফোকাহাতের পরিভাষায় যদি মাকরু তানজিও হয় তো এটা আমার দরকার নেই মাতৃ যখন আমি করবো না এই মানসিকতার হবে এই জন্য সমস্ত আলাইসালাম তাদের লাইন একটাই মানুষের দিল তৈরি করে দিলের মধ্যে আল্লাহকে বসাও আল্লাহ থেকে হয় রসুলের তরিকায় কামিয়াবি আমি গণতন্ত্রের মধ্যে কামিয়াবি কামিয়াবি দেখতেছি কেউ মহসতিকর তরিকার মধ্যে কামিয়াবি দেখতেছে কত মানুষ কত তরিকার মধ্যে কামিয়াবি দেখতেছে কিন্তু তখন দিলের উপরে মেহনত যাবে তো এসব বাদ হয়ে যাবে না আল্লাহ রসুল যারা বলে গেছেন ওইটা একমাত্র তরিকা এর মধ্যেই কামিয়াবি নিহিত এর বাইরে যতই চটকদার হোক এর ভিতরে ধ্বংস এই জন্য তাম আম্বিয়াকেরা আলাইসালাম মানুষকে দিল সই করার লাইনে আগে মেহনত করেছে মক্কাতে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তেরো বছর ছিলেন এখানে ইমানের মেহনতের পরে একটা আমল আছে নামাজ হিজরতের দুই তিন বছর আগে মেয়েরাজে গেলেন এই নামাজ নিয়ে আসলেন পাঁচ অক্ট নামাজ তেরো বছরে একটা হুকুম বড় আর কান হাকাম একটা পাইলেন বাকিগুলো মদিনা যায় আসছে রোজা জাকাত হজ মক্কা আসেনি তাহলে কি পরিমাণ মেহনত হয়েছে ইমানের উপরে আমরা ইমানের উপরে মেহনতের ব্যাপারে জিরোতে আছি দুর্বল ইমান এই জন্য সামান্য কারণে আমরা প্রেশান হয়ে যাই সামান্য কারণে প্রেশান হয়ে যাই কাফেরদের নাম শুনলে ঘরে বসে আমরা ভয় পাই হার্ট অ্যাটাক করে এত ভয় পাই আমরা তো কাফের দিকে ভয় কে দেয় শয়তান দেয় إنما ذلكم الشيطان يخفف أولياءه আল্লাহ নিজে কোরআন বলেছে আর এটা তো শয়তান সে তার বন্ধুদের থেকে তোমাকে ভয় দেখাই দিচ্ছে শয়তান তার বন্ধুদের থেকে তোমাকে ভয় দেখাই দিচ্ছে কোরআন বলছে إنما ذلكم الشيطان يخفف أولياءه তার বন্ধু বড় বড় কাফের রাষ্ট্র শয়তানের বন্ধু এদের থেকে শয়তান আমাদেরকে ভয় দেখায় আল্লাহ বলতেছেন আল্লাহ তখাফুহুম অখাফুনি হে মমিন কখনো এদেরকে ভয় করবে না একমাত্র আমাকে ভয় করো একমাত্র আমাকে ভয় করো কাজ আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে আজকে আমরা এত ভয় পেয়েছি সেই যুগের মুসলমানদের অবস্থা দেখেন গজুয়া মোতাতে তিন হাজার সাহাবি আর দুই লক্ষ খ্রিস্টান তো মুসলমান তিন হাজার খ্রিস্টান দুই লক্ষ আমরা হলে তো রাত্রে পালায় চলে আসলাম এটা সম্ভব পাব না দুই লাখের সাথে তিন হাজার কি করবে এটা কোনো অঙ্কে আসে না আমাদের যে ক্যালকুলেশন এতে এটা করে হিসাবে পড়ে না তারা মোকাবেলা করছেন এবং সেই যুদ্ধে হুজুরের তিনজনের নাম বলছিলেন অমুক শহীদ হয়ে গেলে অমুক কমান্ডার হবে সে শহীদ হয়ে গেলে ওই তিনজন শহীদ হয়ে গেছে এই যুদ্ধের এক মাস আগে খালেদ অলিদ রাজিয়াল্লাহ তালা মুসলমান হয়েছে এক মাস এক মাস আগে এই তলোয়ার কাফেরদের পক্ষে ছিল আজকে সেই তলোয়ার কাদের পক্ষে মুসলমানদের পক্ষে দ্বিতীয় দিনে মুসলমানদের জয়লাভ হয়ে গেল উনি খালি ওই সৈন্যদের সিরিয়াল পরিবর্তন করে দিয়েছিল ইসলামী জেহাদে সৈন্যদেরকে পাঁচটা গ্রুপ করা হয় ডান দিক যারা থাকবে মাইমানা বাম দিকে মাইসারা মাঝখানে তাল সামনে মোকাদ্দামাতুল জাইশ পিছনে খালফ মাইমানা মাইসারা খলফ মোকাদ্দমা তো এই মোকাদ্দমা এই এই পাঁচটা যে গ্রুপ ছিল এটাকে চেঞ্জ করে দিল দ্বিতীয় দিন যুদ্ধটা পলিসি দিল না ওটা জায়েজ আল হারবু খোদা আল্লাহ হাবিব বলেন যে লড়াইয়ের ময়দানে কাফেরকে ধোকা দেওয়া যায় কাফের সাথে কোনো ওয়াদা দেওয়া থাকলে ওয়াদা খেলাফ করা যায় নেই কাফের সাথে দিল মুসলমানের জবান কিন্তু আদিম জবান যার সাথে দিবে এটার কোনো অবস্থায় নষ্ট করা যাবে না জবান জবান জান গেল ওটা জবান নষ্ট করা যাবে দেওয়া এক জিনিস আরটা হলো যুদ্ধের পলিসি এখানে তো কারোর সাথে আমরা জবান দিই নাই আমরা যে সিরিয়াল বানাইছি এই সিরিয়াল ঠিক থাকবে এগুলো কোনো অব্যাহত হয়নি কিন্তু পরের দিনে সিরিয়াল পাল্টাই দিলেন দিলে কাফেরা ভয় পেয়ে গেল ওরা তো ওদের সিরিয়াল ঠিক রাখছে কারণ দেখে যে কালকে যারা ছিল আজকে সব নতুন সব নতুন তখন তারা রাতের অন্ধকারে মুসলমানদের আরো নতুন নতুন সৈন্য আসছে ওদেরকে সামনে করা হয়েছে কালকে এগুলো পিছনে কোথাও লুকায় রাখছে এগুলো পরে আসবে এই খেয়াল করে ওদের দিল টুটে গেল দিল বসে গেল তো দিল বসে গেল আর হাত চলে না তো হাতের থেকে অস্ত্র পড়ে গেল কে কদিক পালাবে এর জন্য প্রেশান হয়ে গেল তো তাদের ইমানের শক্তি কি ছিল আর আমাদের অবস্থা কি আমরা একটু শুনলাম কি পাশ হয়েছে এ হয়েছে হয়েছে বাস ইসলাম ছেড়ে দে হাত মুখ ধুয়ে বসে আছে তো না আর ইসলাম মানা যাবে মাসলা মাসলা এই যদি ইসলাম অনুযায়ী চলা না যায় হয় আইন বদলাইতে হবে আর না ওই দেশ ছেড়ে চলে যেতে হবে মুসলমানরা সকলে মিলে চেষ্টা করে কোন গলত আইন যদি পাশ হয় পরিবর্তন করতে হবে যদি পরিবর্তন করতে না পারে তো এটা দারুল হার্ব হয়ে গেছে ওই দেশ ছেড়ে কাফেরদের দেশ হয়ে গেছে ওই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে হিজরত ফরজ হয়ে যাবে হয় জিহাদ করে আইন পরিবর্তন করবে আর সেটা যদি সম্ভবপর না হয় শক্তি না থাকে ওই দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে যেখানে আল্লাহর হুকুম অনুযায়ী চলা যায় আল্লাহ কোরআন বলছেন ইন্না আরজি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন বান্দা আমার জমিন প্রশস্ত যেখানে বলো ওখানে যায় আমার গোলামি করো আমার হুকুম মানো এখানে মানতে পারতেছ না চলে যাও এখান থেকে চলে যাও পরিষ্কার হুকুম পরিষ্কার তো বলতেছিলাম দিলের উপর মেহনত করে দিলকে তৈরি করা এবং আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ আল্লাহদের সবাক উঠান এটা হলো জরুরি আমি তো বলছি অধিকাংশ মানুষ তারা জ্ঞান গরিমা রাখে না যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি বলে দিয়েছেন এই জন্য সহবাদ জ্ঞানী লোকের আল্লাহ আল্লাহদের সহবাদ তাদের সাথে সম্পর্ক রাখা তাদের কাছে জিজ্ঞাসা করে করে চলা এটা আল্লাহ কোরআনে বারবার জোর দিয়েছে যাতে আমরা ধ্বংসের লাইনে না যাই তো আমাদের থেকে আল্লাহ তালা একটা ত্যাগ চেয়েছেন কোরবানি চেয়েছেন মোজাহাদা চেয়েছেন আমি আগেও বলেছি যত ধর্ম আছে সব ধর্মে ঈদ আছে তো দেখা যায় তাদের ঈদগুলো তাদের কোন ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত তাদের পূর্বপুরুষরা কোন বড় একটা কিছু করে গেছে তার সাথে ঈদ জড়িত হিন্দুদের যত পূজা আছে খ্রিস্টানদের বড় দিন আছে সব ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত কিন্তু আমাদের ধর্মে আল্লাহ রবুল আলমিন যে ঈদ দিয়েছেন ঐতিহাসিক ঘটনার সাথে না আমাদের ইবাদত বন্দীর সাথে জড়িত আমাদের ত্যাগ আমাদের কোরবানের সাথে জড়িত এক মাস রোজা রাখছে এই রোজা সামনে নিয়ে একটা ঈদ দিছে রোজা রাখছে এর নগদ খুশি এটা আসল খুশি তো জান্নাত নগদ খুশির জন্য একটা ঈদ দিয়েছে আবার সামনে কোরবানি করতে হবে কোরবানি তো তার জন্য কোরবানি আছে ওখানে নয় দিনের রোজা আছে ওইসব ইবাদতগুলো মিলায় আইয়ামে তার শ্রিক আছে কয়েকটা ইবাদত এখানে আছে আর হাদিদের জন্য হজ আছে হাদিদকে বাদ দিল এখানে কোরবানি আছে আইয়ামে তাসরিক আছে নয় দিনের রোজা আছে তার মধ্যে নবম তারিখের রোজা যারা হাজি হজ করতে যায় নাই তাদের জন্য এত বড় ইবাদত দুই বছরের গুণা মাফ হয়ে যায় হাজিরদের জন্য মুস্তাহাব নাই হাজিদের তো দশ তারিখ অনেক কাজ যে কাজের খাতিরে আল্লাহ তাদেরকে ঈদের নামাজ মাফ করে দিচ্ছেন ঈদের নামাজ মাফ এত দায়িত্ব ওই দায়িত্ব আদায় করতে যে যাতে তাদের কোনো ভোগান্তি না হয় কষ্ট না হয় এই জন্য তাদেরকে আরাফার দিন রোজা রাখতে বলা হয় নাই স্বয়ং নবী আলাইসালাম বিদায় হজে আরাফার দিন রোজা রাখেন রাখেননি সাহাবাইকেরাম সন্দেহ করতেছিলেন হুজুর রোজা কিনা এদিন রোজা রাখার ব্যাপারে খুব আমাদেরকে তাকিদ করেছে দুই বছরে গোনামাপ এক বছরের পিছনে আর এক বছর সামনে দুই বছরের গোনামাপ এই হাদিস থেকে আনোয়ার শাহ কাশ্মীরি মহাদ্দাসের জলিল তিনি বলেন এর দ্বারা বোঝা যায় এই রোজা যারা রাখবে তারা অন্তত আর এক বছর হায়াত পাবে মানে আর এক বছর গোলা মাফ হবে কেমনি হায়াতই নেই কোনটা মাফ হবে এই রোজার ভিতরে ইঙ্গিত আছে এই রোজা যারা রাখলো তারা আর এক বছর অন্তত হায়াত পাবে তো এখানে এই কতগুলো জিনিস আছে তো নবী আলাহিসাল্লাম রোজা নিয়ে সন্দেহ করতেছিল পুরুষরা তর্ক বিতর্ক করতেছিল তখন একজন মহিলা সাহাবি এটা হাল করে দিল একজন মহিলা সাহাবি তিনি তর্ক বিতর্ক ছাড়াই হাল করে দিল আব্দুল আব্বাসের মা উনি বলেন কি এক পেলা দুধ কাউকে দিয়ে নবী আলাহ কাছে পাঠিয়ে দিলেন হুজুর কি করে এটা হুজুর খেয়ে ফেললেন দুধটাকে পান করলেন জিজ্ঞাসা করা ছাড়াই মশলা হল হয়ে গেল হুজুরের রোজা না হাজিদের জন্য ওই দিনের রোজা নেই আমাদের জন্য আমাদের জন্য এই রোজা তো এরা কতগুলোই বাদ এই রোজা ওই রাতগুলো খুব ফজিলা নয় জিলাস পর্যন্ত এগুলোকে লাইলাতুল কদরের কাছাকাছি বলা হয়েছে তো রাতগুলো ফজিলাত দিনগুলো ফজিলাত আইয়াবে তশরিক কুরবানি এই ইবাদতগুলো সামনে নিয়ে ওর শুক্রানা একটা ঈদ দেওয়া হয়েছে তো দুটো জায়গায় আমাদের কোরবানির উপরে আমাদের ইবাদতের উপরে ঈদ দেওয়া হয়েছে আমাদের হ্যাঁ, বাপদাদা পূর্বপুরুষ তাদের কোনো ঐতিহাসিক ঘটনার উপর দেওয়া হয়নি ঘটনা থাকলে থাকতে পারে নিষেধ না কিন্তু ওটাকে ভিত্তি বানানো হয় না ভিত্তি হল আপনার আমার ইবাদত এখানে বিরাট সবক দেওয়া হয়েছে যে পূর্বপুরুষদের কোরবানি তোমাদের কোনো ফায়দা আসবে না তারা কোরবানি করে গেছে আল্লাহ কাছে পাবে তো ওইটা তোমাদের কোনো কাজে আসবে না তুমি কি করছো ওটা তোমার কাজে আসবে এই জন্য আয়াত করছে الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين আমাকে পাওয়ার জন্য যারা কোরবানি করবে ত্যাগ স্বীকার করবে যান মাল নিয়ে মেহনত করবে আল্লাহ বলেন তার জন্য আমি হেদায়তের রাস্তা খুলে দিব কিন্তু তার আগে শর্ত লাগানো হয়েছে কোরবানি জান মালের কোরবানি তুজাহিদু নাফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া কিন্তু কিছুক্ষণ আপনাকে এটা মালিক বানাই দেবে কিছুক্ষণের জন্য তুমি এগুলোকে কিভাবে ব্যবহার করো আল্লাহর হুকুম মতো না শয়তানের হুকুম মতো এটা আল্লাহ দেখতে চান এটা পরীক্ষা সাময়িক মালিকানা দিয়ে আমার দানকে আমার সময়কে আমি কিভাবে ব্যবহার করতেছি আমার মালকে আমি কিভাবে খরচ করতেছি কিভাবে আয় করতেছি আল্লাহ দেখতে চান এটাই পরীক্ষা এটাই পরীক্ষা যে নাকি মনে করবে যে না আসল মালিকা তো আল্লাহ আসল মালিকানা কার আমাকে তাহলে দেখতে চাইছি আমি কিভাবে ব্যবহার করি আমি আসল মালিক যে তার হুকুম মতো ব্যবহার করব পরীক্ষায় পাশ হয়ে গেল আর যে নাকি মনে করবে আমি মালিক দেহ আমার সিদ্ধান্ত আমার তো বেইমান হয়ে গেল দেহ আমার সিদ্ধান্ত আমার মাল আমার সিদ্ধান্ত আমার হ্যাঁ কই থেকে মাল পাইলা তুমি বাপের থেকে বাপ কোথায় পাইল মাল আল্লাহ দেয় বাপে দিতে পারে আল্লাহ দেয় নেওয়া তাহলে এই কথাটাই কুপুরি কথা মাল আমার সিদ্ধান্ত আমার মাল আল্লাহর সিদ্ধান্ত তার আপনার শরীর মালিক মালিকানাও কার আল্লাহ সিদ্ধান্ত তার এই যে ইন্না লিল্লাহি পড়া হয় কি অর্থ ইন্না লিল্লাহি আমি এবং আমার কাছে যা আছে সব আল্লাহর মালিক এলো ইন্না লিল্লাহি তর্জমা আমি এবং আমার যা কিছু আছে সব কিছুর মালিকের আল্লাহ তো মালিক যখন আল্লাহর মানলেন তো তার কথা অনুরোধ হবে না আপনার বাড়িতে একটা চাকর রাখছেন সে তার ইচ্ছা মতো খরচ করবে না আপনার ইচ্ছা মতো খরচ করবে চাকর রাখছে আপনি ইলিশ মাছ কিনতে পেয়েছেন হ্যাঁ গরু গোষ্ঠ কিনে আছে তা বুঝবেন আপনি মানবেন না মানবেন না চাকরকে একদম বাতিল করে দিবেন খাম খেয়াল বলে একটা করে একটা এই জন্য আমরা তো ওই চাকরেরও নিছি ওই চাকরেরও কিন্তু স্বাধীনতা আছে আমাদের ওইটুক স্বাধীনতা নেই এই জন্য বলা হয়েছে আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া মমিনের জন্য জেলখানা চাকরেরও যতটুকু স্বাধীনতা আছে ওটুকু আমাদেরকে দেওয়া হয় নাই এই ষাট বছরের হায়াতে কোনো স্বাধীনতা নেই আল্লাহর হুকুম নবীজের তরিকা এইভাবে তারা চলবে আল্লাহর মাল আল্লাহর দান আল্লাহর হুকুম মতো ব্যয় করবে আল্লাহ তাদেরকে জান্নাতের রাস্তা দেখাবেন হেদায়তের রাস্তা দেখাবেন হ্যাঁ الذين جاهدوا فينا لنهدينهم سبلنا আল্লাহ তখন রুহগুলোকে তৈরি করছিলেন এবং রুহের জগতে ওয়াদা ছিলেন আল্লাহ তবি রব্বিকুল ওয়াদা রেছিলেন আল্লাহ চাইলে কিন্তু তখনই দুই দল করে এক দলকে বেসতে পাঠিয়ে দিতে পারতেন আর এক দলকে জাহান নামে পাঠিয়ে দিতে পারতেন কারণ আমরা দুনিয়া এসে কি করব না করব এসব আল্লাহ তালা আগের থেকে জানতেন তার এলেন এত ব্যাপক এত বিস্তীর্ণ তার জানার মধ্যে এক চুল কোনো ভুল হবে না এইভাবে জানেন তো তিনি একদলকে দলকে ব্যস্ত দিতে পারতেন একদলকে দজকে দিতে পারতেন কিন্তু করেন নাই দুনিয়ায় পাঠাইছে মায়ের পেট হয়ে দুনিয়ায় পাঠাইছে আবার কবরের পেট হয়ে আখড়াতে দেখতে হবে মায়ের পেট হয়ে দুনিয়ায় আসছে আর কবরের পেট হয়ে কোথায় যাবে কত থেকে আসছি কোথায় যাব জানা থাকতে হবে কোথায় যাবো আমরা কেন পাঠাইলেন এখানে আমাদেরকে দিয়ে হাতে কলমে এগুলো করাই দেবেন নিয়ে আত্মার জমিনকে সাক্ষী রাখবেন উস্কিদুকুম আসসামাওয়াতি সাবা আল আরাদিন সবা হাতে চাষে আমি তোমরা কি করতেছ না করতেছ আমি এর উপরে সাত আসমান জমিনকে সাক্ষী রাখবো আমি নিজে সাক্ষী থাকবো তোমার হাত পাওকে সাক্ষী রাখবো তোমার হাত পা তোমার চামড়া এটাও সাক্ষী দিবে আমার কাছে সব সাক্ষী এরপরে আল্লাহ বিচার করবেন কোন বিচারক নিজের জানা অনুযায়ী বিচার করতে পারে না বিচারককে এই এখতিয়ার দেওয়া হয় নাই এই পাওয়ার দেওয়া হয় নাই তুমি বিচারক জায়জটা করো কোন বিচারককে আল্লাহ তালা জায়জটা করার পাওয়ার দেন নাই জায়জটা বিচার করার পাওয়ার দেন নাই সুতরাং সে যদি কোনো বিষয় জানায় তো সে কোন বিচার করতে পারে নিয়ম হল সাক্ষী প্রমাণ খাড়া করে সাক্ষী প্রমাণ দিয়ে বিচার করতে হবে স্বয়ং রব্বুল আলমিন করেন না এটা তিনি সব জানেন ওই জানা অনুযায়ী বিচার করেন নাই আসমান জমিনকে সাক্ষী খাড়া করছে আমার কাছে দিয়ে প্র্যাকটিক্যাল কাজ করায় সাক্ষী দাঁড় করায় তারপরে কাউকে জান্নাতে দিবেন কাউকে জাহান নামে দিবেন তোর কারো কিছু বলার থাকবে না যদি রুহের জগৎ থেকে পাঠাই দিত এক গ্রুপকে জান্নাতে আর এক গ্রুপকে জাহান নামে জাহান নামের আপত্তি করত তাহলে আমাদেরকে বেসে দিলেন না না তোমার দুনিয়াতে গেলে খারাপ করতেন আল্লাহ দিয়ে তো দেখলেন না আমাদেরকে দুনিয়াতে দিতেন দেখতেন আমরা কি পরিমাণ তবলিক করতাম আর মসজিদ বানাইতাম এরা আর কয়টা বানাইছে এরা এরকম কত রকম কথা বলতো সেই সময় আমাদের দিয়ে দেখতেন এখন তো আর বলার কোনো কায়দা নেই আল্লাহ চান্স দিয়ে দিতেন কে কি করতেছে সব নোট হইতেছে সব লোড হয়ে দিচ্ছে এখন কেমনে দেবে এখন যাদেরকে তোদেরকে দিবে হে কেমনে বলবে না আমার যদি সুযোগ দিতেন হ্যাঁ আমি সব করে আসতাম কিছুই তো বলো নাই তোদের ষাট বছর সুযোগ দিয়েছিলাম সারাদিন খালি টেলিভিশনে দেখছি আর শেয়ার বাজারতে হারাম কামাইছে এই তো আল্লাহ তকদির রাখছে হাটকে হেফাজত করার জন্য তকদির রাখছে কেন এটা অনেক ফায়দা তকদিরের উপরে ইমান আনতে হয় হার্টের হেফাজত হয় বিশাল কিছু পাইলেন আপনি অতিরিক্ত খুশি হবেন না হার্ট ফেল করবেন আবার বিরাট কোন বিপদ হয়ে গেল একসাথে সব আগুন লেগে পুল জুড়ে শেষ আপনি ছাড়ার কেউ নেই ঘর দোয়ার বিবি বাচ্চা সব শেষ তবে হাটফেল করবেন না তকদিনে লেখা ছিল আমি যদি মরতাম কি করা উচিত আমি যদি ঘরের মধ্যে থাকতাম আর ওদের সাথে পড়ে বসতাম তো কি করা উচিত কিছু করার নেই আল্লাহ ফয়সাল্লাহ দাঁড়িয়ে হবে এই এক কথা তো সব হালকা হয়েছে আসান হয়েছে তো আল্লাহ তালা তো তকদির দিয়ে আমাদের হাতকে হেফাজত করতেছে আমাদেরকে সুস্থ রাখতেছে কিন্তু কাঠাররা যে শেয়ার বাজার চালু করছে এতে তো যারা হার্টের রুগী না এরা হার্টের রুগী হয়ে যাবে বছরে একবার দাম বাড়বে শেয়ারের আর এদের প্রত্যেক দিন দাম বাড়তেছে আর কমতেছে পাতা খুললে কেউ খুশি হতেছে কেউ দুঃখিত হতেছে এটা প্রত্যেক প্রত্যেকদিন হার্টের প্রেশার পড়তেছে এই হার্টের উপরে প্রেশার করতে করতে সে পরে হার্টে রুগী হয়ে যাবে পরে যে তিন হাজার টাকাটা এক হাজার টাকা হবে যে হার্ট অ্যাটাক করে মারা যাবে রুগী হবে এবং সে মারা যাবে মারার ব্যবস্থা করছে শরীয়তের বাইরে গেলে এভাবে পড়তে হবে তার মারার জন্য আর কারোর দরকার নেই নিজেই নিজেকে মারার জন্য যথেষ্ট ভালো তো আল্লাহ রাবুল্লাহ আলমী আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন এখন আর কারো কোনো ওজোর চলবে না আসরে ময়দানে কোনো ওজোর চলবে না সব তিনি বলে দিচ্ছেন যে এটা জান্নাতের রাস্তা দোদকের রাস্তা কারণ আমরা ইচ্ছা করলে জান্নাত রাস্তায় চলতে পারে ইচ্ছা করলে জাহান নামের রাস্তায় চলতে পারে আল্লাহ কোনোটাই নিষেধ করবেন এটা পরীক্ষার হল পরীক্ষার হলে গলত লিখলে কেউ কিছু বলে কিন্তু কেমতের দিন যখন রেজাল্ট দেওয়া হবে তখন বুঝে আসবেন তারা খামখেয়ালি চলছে যার মালকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করছে দিনের জন্য কোনো মুজাহাদা করে নাই না ইমানের জন্য মুজাহাদা না কোরআন সই করার জন্য মুজাহাদা নামাজ সই করার জন্য মুজাহাদা কোন মুজাহাদা তারা করে নাই এরা রেজাল্টের দিন দেখবে তারা সব জিরো কোন সাবজেক্টে পাস করতে পারেনি আমলনামা বাম হাতে চলে আসছে আমলনামা বাম হাতে চলে আস জাহান নামের ফেসলা শোনানো হবে সব সামনে আসবে একইনি ভাবে আসবে নিশ্চিত আসবে এই জন্য যে কদিন আল্লাহ হায়াত রাখছেন আমাদের যান আমাদের মান আসল মালিকানা তো আল্লাহ আমি একজন চাকর হিসেবে কয়েকটা দিন ব্যবহার করব মালিকের মর্জি মতো ব্যবহার করলে মালিক আমাকে ব্যস্ত দিবেন মালিকের মর্জি ছাড়া ব্যবহার করলে আমাকে শাস্তি দিবেন তোজকে দিবেন সহজ সরল হিসাবে হিসাব বহুত সহজ যারটা তার মর্জি মতো ব্যবহার করতে হবে তাহলে নামতকে আরো বাড়াই দিবেন জানদার দান করবেন আমার মত খাটাইলে নিজে পণ্ডিতগিরি করলে মালিক অসন্তুষ্ট হবে উনি জেলখানায় পাঠাবেন আল্লাহর জেল হল জাহান্না কাজেই আমরা এই সংক্ষিপ্ত হায়াতকে আল্লাহ আল্লাহদের সহবাতে বসে কিভাবে দান মালকে আল্লাহর মর্জি মতো ব্যবহার করতে পারি শিখতে হবে তো শেখার একমাত্র তরিকা আল্লাহ আল্লাহদের সহবাদ আপনি একা কিতাব মোতালে করে আল্লাহ আল্লাহ হয়ে যাবেন এর কোন রাস্তা নেই আপনি একা কিতাব মোতালা করে বেসিজন মোতালা করে রিসার্চ করে আল্লাহ আল্লাহ হয়ে যাবেন শরীয়তে সম্ভব হবে টেলিভিশন থেকে ইন্টারনেট থেকে জাকির নায়ক থেকে ইসলাম শিখে ফেলবেন যে নিজে কোরআন সহি পড়তে পারে না যাকে কাফেররা হেফাজত করতেছে যাকে কাফেররা হেফাজত করতেছে এটা তো বোঝা যায় যে ইসলামের পক্ষে কাজ করতেছে না কাফারদের কি টাকা পড়ছে একে প্রোটেক্ট দেওয়ার মুসলমান বোঝে না ওর পিছনে দৌড়াই দিচ্ছে আর সে এমন আমার কথা বলতেছে মানুষ বেইমান হয়ে গেছে এমন আমার কথা যে বলতেছে দিনের নামে বেইমান হয়ে যাবে সে বলতেছে তাকলিফদের কোনো দরকার নেই মাঝাব মানার কোনো দরকার নেই মাঝাব না মানাতে তো কুকুরের লাইন নোমরাহের লাইন এইভাবে মানুষকে গুমরা করা হয়েছে সে বলতো যে জাকাতের টাকা আমি যে টেলিভিশনে প্রোগ্রাম করি এখানে তোমরা জাকাতের টাকা দাও অথচ কোন মুক্তির ফতো হয় তার টেলিভিশনে প্রোগ্রাম করার জন্য তুমি ডাক্তার চিকিৎসা দাও তুমি ফতো দিতে আসছো কেন তা আমরা মুক্তি সামনে কি করবো তা আমরা চিকিৎসা দেই আমরা তোর পেট কাটবো যদি ফতোয়া দাও তাহলে আমরা তোমার পেট কাটবো অপারেশন করবো তোর পেটে কি ঢুকছে ফতোয়া দিচ্ছি কেন তুমি প্রত্যেকে তো সাবজেক্ট সাবজেক্টের উপর থাকতে হবে তোমার মাথা খারাপ না হলে তুমি এটা করতে পারো না তুমি ডাক্তার হয়ে ফতোয়া দিচ্ছ মাথা খারাপ না হলে সম্ভবপর না এটা এই জন্য এইসব ভাবে ইসলাম পাওয়া যাবে না আল্লাহ আল্লাহ হওয়া যাবে না গুমরা হওয়া যাবে এই ধরনের যে আল্লাহ আল্লাহ না যার কাছে সই নেই সে যত চটকদার কথা বলুক এটা হেদায়ত আসবে হেদায়ত এই জন্য একটাই রাস্তা দুনিয়া শুরুতে শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহদের সহবতে বস বসে জরুরি এলএম শিখো এলএম অনুযায়ী আমলও শিখো সহবাদ দ্বারা উভয়টা একসাথে আসে এলএমও আসে এলএম অনুযায়ী আমলও আসে একসাথে একটাই রাস্তা আর কোনো বিকল্প নেই আল্লাহকে পাওয়া আর কোনো বিকল্প নাই যারাই বিকল্প খুঁজবে তারা গোমরা হয়ে আল্লাহ তালা আমাদের সকলকে সহবাদ বোঝার তৌফিক দান করুন এক মিনিট একটু বসেন আমাকে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের এখানে এসি লাগানো হয়েছিল ওই বিলগুলো এখনো পরিশোধ করা সম্ভবপর হয় নাই কিছু তো দেওয়া হয়েছে কিন্তু কমপ্লিট হয় নাই তারা প্রেশান করতেছে এই জন্য যাদেরকে সেদিন দায়িত্ব দেওয়া হয়েছিল তারা একটু বসলে ভালো হয় ওনারা কতটুকু পারবেন যদি একা তো নাই পারেন তাহলে কি সুরত করা যায় বসে এটা ফেসলা করলে ভালো হয় এবং বাকি সবার কাছে অনুরোধ থাকবে যে আপনার সকলের যদি কিছু কিছু শরীফ হয়ে এই লোনটা শোধ করা যায় এর ওসিলা একটা আরামের সাথে বসার সুযোগ হয়েছে তবে এসির যে লোনটা বাকি আছে শোধ করার জন্য আপনাদের সহযোগিতা চাইতেছি দুই নম্বর আর একটা সমস্যা জানলাম এখানে যে উল্লুখানায় পানির লাইন আছে এই লাইন দিয়ে পানি আসতেছে না অনেকদিন পর জাম হয়ে যায় শ্যাওলা জমে যায় তো এখানেও এই ই কেনা পাইপ কেনা বা এগুলো মেরামত করতে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার একটা বাজেট আসছে তাহলে এখানে পুরোপুরি পানি মুসল্লিরা পাবেন অনেকদিন ধরে পানির কষ্ট হইতেছে তোমরা উজু করতে পারে না তো এটা একটা এস্টিমেট আমাকে দেওয়া হয়েছে এটা তো বহুত বড় ফজিলাতের জিনিস উজুর পানির ব্যবস্থা করা যত লোক উজু করবে নামাজ পড়বে তারা ব্যবস্থা করলো তারা ওই পুজো এবং নামাজের সব পেয়ে গেল তো এটার জন্য আপনাদের সহযোগিতা একান্ত জরুরি দয়া এবং সহযোগিতা তো নামাজের পরে এই ডাইন পাশে এখানে রসিদ নিয়ে থাকবে আপনারা এই দুনু ফান্ডে এসির জন্য যে ঋণ রয়ে গেছে এবং পানির লাইনটা মেরামত করার জন্য যে বাজেট পেশ করলাম পঞ্চাশ হাজার টাকা উভয় ব্যাপারে আল্লাহ তালা আপনাদেরকে আমাদের সকলকে সহযোগিতা করার তৌফিক দান করেন আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ